মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক সবার জন্য হোক আনন্দ সবার জন্য হোক আনন্দ বিসমিল্লাহির রহমানির ঈদ মানেই আনন্দ এ আনন্দ সহসা শেষ সবার নয় দীর্ঘদিনের আপনাদের চাওয়া এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল ঈদের গান বিশ্বের প্রতিটি মানুষের ঘরে ঘরে বারবার ফিরে আসুক ঈদের আনন্দ এ প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে সাইমুম শিল্পী গোষ্ঠীর সতেরোতম অডিও অ্যালবাম ঈদের গান ক্যাসেটির প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা চাঁদের মুখে মিষ্টি রূপার আলো ঘুরে ঘুরে সুখের সুর ছড়ালো চাঁদের মুখে মিষ্টি রূপার আলো ঘুরে ঘুরে সুখের সুর ছড়ালো শাখায় শাখায় ঈদ মুবারক ঈদ মুবারক মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক রোজার শেষে শুদ্ধ শুভ্র মনে খুশির পাখি নিগ্ধ সোহাগ বনে রোজার শেষে শুদ্ধ শুভ্র মনে খুশির পাখি স্নিগ্ধ সোহাগ বনে সাগর যেন দোল খেয়ে যায় সাগর যেন দোল খেয়ে যায় ঈদ মোবারক ঈদ মোবারক মুখে মুখে সুখের কথা ঈদ মোবারক ঈদ মোবারক মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক মানুষ মানুষ আজকে দেখো ভাই বেহেস্ট যেন এই দুনিয়া তাই মানুষ মানুষ আজকে দেখো ভাই বেহেস্ট যেন এই দুনিয়া তাই হাসি মুখে মুখে ঈদ মুবারক ঈদ মুবারক মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক মুখে মুখে সুখের কথা ঈদ মুবারক ঈদ মুবারক সবার জন্য হোক আনন্দ সবার জন্য হোক আনন্দ ঈদ মুবারক ঈদ মোবারক মুখে মুখে সুখের কথা ঈদ মোবারক ঈদ মোবারক মুখে মুখে সুখের কথা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক